টিভি বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত ইন্নআলহামদুলিল্লাহ ওসলাতু ওসালাম আলা মানলা নবী আবাদা পিস টিভি বাংলার দূরের কাছের সুপ্রিয় দর্শক শ্রোতা বৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি বর্তমান বিশ্ব সভ্যতা এবং এর সংকটসমূহ সেখান থেকে উত্তরণের উপায় এই বিষয়ে ইসলামের কি নির্দেশনা এই গুরুত্বপূর্ণ বিষয়টিতে আমরা ইতিপূর্বের আলোচনায় আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি যে বর্তমান আধুনিক সভ্যতা মানুষের জীবনে যে গতিশীলতা এনে দিয়েছে মানুষের জীবনে যে জীবন উপকরণ উপহার দিয়েছে তাতে জীবনে গতি এসেছে সত্য কিন্তু সেখানে অনেক ক্ষেত্রেই মানুষের আবেগ অনুভূতি সম্পর্ক ধর্মীয় মূল্যবোধ এবং জীবনের নিরাপত্তাকে বিঘ্নিত করেছে এর জন্য মূলত দায়ী এই মানব সম্প্রদায়ই মানুষই আজ সীমালঙ্ঘনকারী হিসাবে নিজেদের জীবনকে এক বিভীষিকাময় অবস্থায় পৌঁছে দিয়েছে এখান থেকে ফিরে আসার জন্য যে সমাধান যে পথ সেটির নামই হচ্ছে ইসলাম ইসলামী মানুষকে শান্তির প্রতি ফিরিয়ে আনতে পারে এই ইসলামের সুমহান আদর্শ কিভাবে মানুষকে তাকে প্রকৃত অর্থে আদর্শবান করে গড়ে তোলে এই বিষয়টির উপরে আজকে আমরা আলোচনা উপস্থাপন করব আর এজন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তিনজন বিশেষজ্ঞ ইসলামী চিন্তাবিদ গবেষক আমরা প্রথমেই তাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আমার ডানে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ লুকমান হুসাইন একজন শিক্ষাবিদ ইসলামী বিশেষজ্ঞ গবেষক আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি আমাদের সঙ্গে রয়েছেন শেখ ইউসুফ আব্দুল মজিদ ইসলামী চিন্তাবিদ গবেষক এবং বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ে ইসলামের একজন দাওয়াত প্রদানকারী সালামু আলাইকুম আমাদের সঙ্গে রয়েছেন তরুণ গবেষক এবং বিশেষ করে ইসলামী উচ্চতর শিক্ষায় যিনি দক্ষতা অর্জন করেছেন শাহেখ শহীদুল্লাহ খান মাদানী সালাম আলাইকুম রহমতুল্লাহ অনুষ্ঠানটি সঞ্চালনের দায়িত্ব পালন করছি আমি আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আধুনিক এই সভ্যতাকে অবশ্যই নেতিবাচক দৃষ্টিতে মূল্যায়ন করছি না শুধুমাত্র তার বর্তমান অবস্থাটি কি এটি আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে আমরা যেভাবে এগিয়ে চলছি যদি সেখানে ইসলামের সুমহান আদর্শকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি তাহলে অবশ্যই নিঃসংকোচে আমাদের এই সময়টি হবে পৃথিবীর সৃষ্টির মানব জাতির জন্য সবচাইতে সুন্দর এবং সবচাইতে আকর্ষণীয় গুরুত্বপূর্ণ সময় তা আমি শুরুতে প্রফেসর ডক্টর লোকমান সাহেবের কাছে যাব যে ইসলামের সুমহান আদর্শ এবং তার শিক্ষা বর্তমান এই সংকটময় অবস্থায় কি করে মানুষকে এই আশার বাণী এবং তাকে শান্তি সমৃদ্ধময় জীবন উপহার দিতে পারে একটি ইসলামের সৌন্দর্য আমাদের সামনে তুলে ধরবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা মহানবী সাল্লাহ আলাইসাল্লামের প্রদর্শিত যেই ধর্মীয় ব্যবস্থা দিনে ইসলাম আমাদের কাছে আমরা পেয়েছি সৌভাগ্যবান হয়েছি এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য যেমন এটা রহমত শুধু তাই নয় সারা বিশ্ব জগতের জন্য যিনি রহমাতুল্লিল আলমিন হিসাবে এসেছিলেন মহান আল্লাহ তাকে সেই স্বীকৃতি দিয়েছেন আমরা তার এই করুণা তার এর এই রহমত মেহরবানি আমরা সারা পৃথিবীর সমস্ত প্রাণী করুণাময় এবং করুণা প্রার্থী এবং তার এই দয়ায় আমরা আপ্লুত মহানবী সাল্লাহ আলাইস্লামের উপরে যেই শিক্ষা এসেছে সেই শিক্ষার প্রথম যেই বিষয়টা সেই বিষয়টা আমরা যদি উল্লেখ করি তাহলে এরকম যে সাব্বি হিসমা রব্বিকাল আয়লা আল্লাহ খালাকা অন্য আয়াতে এই কথাটা আরও স্পষ্ট করে যেখানে বলা আছে যে আল্লাহ এই মানুষকে সৃষ্টি করেছেন এবং এই মানুষকে তার উপযুক্ত পরিবেশে পাঠিয়েছেন এবং তার জন্য যা দরকার তারও তিনি ব্যবস্থা করেছেন তাহলে দেখা যাচ্ছে যে ইসলাম এই মানবিক যে গুণাবলী থাকার দরকার মানুষের যে একটা সংস্কৃতি থাকার দরকার মানবিক যে সভ্যতা গড়ে ওঠার দরকার এখানে মূল টার্গেটটা কি হবে এখানে মূল টার্গেটটা দেখা যাচ্ছে যে মানুষকে কেন্দ্র করে সবকিছু গড়ে উঠুক এটা হলো ইসলামের মূল পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য সমগ্র সৃষ্টি জগৎটাকে উপহার দিয়েছেন উপহার দিয়েছেন খালাকালাকুম মাহফিল আরজে জামিয়া জামিয়া তাহলে ইসলাম ইসলাম ধর্ম মানব ইসলাম আল কোরআন এই সব কিছুর এই আলোচনার মূল যে বিষয়টা আমরা পাবো সেটা হলো যে সে এই সভ্যতা সংস্কৃতি দুনিয়ার জাগতিক সব কিছুকে আবর্তন করতে চাচ্ছে মানুষকে কেন্দ্র করে সভ্যতার মূল টার্গেট বা ভিউটা হলে এরকম কিন্তু সেখানে যদি আপনি বস্তুবাদী সভ্যতাকে দেখেন ভোগ সর্বস্ব সভ্যতাকে দেখেন সেখানে কিন্তু আপনি দেখবেন যে মানুষ তার এই যে স্বাধীন চিন্তা অথবা মানুষের যে একটা জাতীয় স্বাধীনতা এটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে ফেলতেছে ফেলে সে এই সর্বস্বের প্রতি জাগতিক বিষয়ের প্রতি ঝুঁকে পড়তেছে এবং সেটাকেই সে অনেক হাইলাইট করার চেষ্টা করতেছে এখানেই মূল পার্থক্যটা আমাদের এখানে সৃষ্টি হয় যে ভোগ সর্বস্ব সভ্যতা যদি আপনার আমার সামনে চলে আসে তখন আমাদের কি হবে যে এখানে মানুষ তার যে পাওনাটা ছিল মানুষ হিসাবে মানুষ আরেকটা মানুষের কাছে যে দায়বদ্ধতা আছে সামাজিক হোক রাষ্ট্রীয় হোক পারিবারিক হোক এই সব বন্ধনগুলো সে আস্তে আস্তে আলগা হয়ে যায় মানুষ এই যান্ত্রিক সভ্যতাই একসময় কি হয়ে যায় একটা যন্ত্রের মতন ব্যবহৃত এই ক্ষেত্রে ইসলাম মানুষকে দিয়েছে সর্বোচ্চ সম্মান সর্বোচ্চ আধুনিক সভ্যতা মানুষকে যন্ত্র বানিয়েছে হ্যাঁ। আমরা যেটা এখান থেকে আলোচনায় বুঝলাম আর ইসলাম সেখানে মানুষকে মানুষের মর্যাদা দিয়েছে মানুষের তোমাদের তোমার জীবনের উদ্দেশ্য খালি খাওয়া দাওয়া অথবা দৌড়ানো ভোগ বিলাস করার নাই ভোগ বিলাস ভোগ বিলাস মানুষের মর্যাদা ইসলাম দিয়েছে আমরা এই কথাটিকে আপনার আলোচনা থেকে খুব দৃঢ়ভাবে উচ্চারণ করতে পারি যে ইসলামের অবদান তাই না বিশ্ব সভ্যতায় যেটাকে বলা হয় যে আল কোরআনের অবদান বিশ্ব সভ্যতায় সবচেয়ে বড় কি সেটা হচ্ছে মানুষকে মানুষের মর্যাদা মর্যাদা মানে মানুষকে মানে চিন্তার জগতে একটা বিপ্লব সৃষ্টি করা আলোড়ন সৃষ্টি করা এটাই হলো মূল কাজ এবং এটাই পবিত্র কোরআন শরীফে এসছে যে এইটা মানুষ বুঝবার অনেক সময় বিভ্রান্ত হয়ে যায় অথবা অনেক দূরে থাকে যার জন্য হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামের ঘটনাটা যদি খুব সংক্ষেপে বলি তাহলে দেখবেন যে উনি একবার যখন সূর্যকে দেখলেন যে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী যে হবে সেই প্রভু হবে সেই দুনিয়াকে চালাচ্ছে তো উনি ওই সময় বিভ্রান্ত হয়ে বললেন যে হাজার আব্বি এটাই তো তাহলে আমার প্রভু হওয়ার যোগ্য কিন্তু যখন ফালামা আফালাত যখন সূর্য এক সময় পশ্চিম আকাশে ঢলে পড়লো তখন উনি বললেন যে না যেটা অস্তমিত হয়ে যায় যেটা স্থির থাকতে পারে না চোখের আড়াল চলে যায় তখন তো তার তাপ আর এখানে নাই তার কিরণ আর এখানে নাই তাহলে এরকম বস্তু তো প্রভু হবার যোগ্য নয় এরকমের বিভিন্ন জিনিস উনি নিজেকে সমর্পণ করতে চাচ্ছেন কিন্তু নিজে যে এই সব কিছুই তার প্রতি সমর্পিত হবে এই অনুভূতি যখন চলে আসলো তখন উনি বললেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজিয়া লিল্লাজি ফাতারাস ওয়াল আরদি হানিফা আনা মুশরিকিন যে আমি মানুষ এরাও যার সৃষ্টি আমিও তার সৃষ্টি বরং আমাকে তাদের উপর প্রাধান্য করতে পাঠানো হয়েছে তার জন্যই আমরা নিতে পারি যে কথাটা আমাদের দর্শকদের জন্য আমরা এখান থেকে নির্বাচন করে আমরা পৌঁছে দিচ্ছি সেটা হচ্ছে যে যতই বর্তমান সভ্যতার সংকট থাকুক না কেন এখানে যে ইসলামের যে একটা সুমহান উচ্চারণ যে এমনি ওয়াজাহাতু ওয়াজহিয়া লিল্লাদি ফাতার আসসামাওয়াতি ওয়াতি ওয়ালার্স আকাশ জমিনের স্রষ্টার সামনে আমি অবনমিত অবনমিত আমার এটাই হলো আমার সবচেয়ে বড় প্রাপ্তি তো ধন্যবাদ আপনাকে আমরা আবার আপনার সাথে আবার আমরা আলোচনা ফিরে আসবো একটু আমরা ইউসুফ আব্দুল মজিদের কাছে আসতে চাই যে এই যে ইসলাম আল্লাহ সুবাহানুয়া তালার মনোনীত জীবন ব্যবস্থায় কমপ্লিট কোড অফ লাইফ বলা হয় তো এই জীবনের বা এই ইসলামের উপরে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 মানুষ আল্লাহর সৃষ্টি তা আল্লাহ পাক যদি মানুষকে তার বিবেক শক্তিকে বাড়িয়ে না দিতেন তার মেধা তার দক্ষতা তার ক্ষমতা তাহলে সে এগুলো কিছুই করতে পারতো না এমনকি যে আল্লাহ আমরা খাবার খাই তখন দোয়া পড়ি যে আলহামদুলিল্লাহ হিল্লাজি আত আমানি ওরাজাকানি যে ওলামাইকরাম বলেন যে আল্লাপাক খাবার সুযোগ করে দিয়েছেন যে আল্লাপাক যদি খাবারের আগে তোমার হাতটা যদি সালাল করে দিতেন যদি ক্ষতিগ্রস্ত করে দিতেন অথবা তোমার স্টমাকটা তোমার পেটটা যদি তোমার খাবারের যে চাহিদা সেটা যদি ছিনিয়ে নিতেন তাহলে তুমি খেতে পারতে না তো ঠিক তেমনিভাবে যে গোটা প্রযুক্তি সেটা মহান রব্বুল্লা আলমিনের উদ্ভাবন আল্লাপাকের খালকেরই অংশ এবং সেটাকে সম্পূর্ণরূপে মানব কল্যাণে ব্যবহার করতাম টেকনোলজি বা মডার্ন সায়েন্স যে সমস্ত আবিষ্কার আমাদেরকে উপহার দিয়েছে এগুলোকে তো প্রথম হচ্ছে যে এগুলোকেও ইসলামাইজড করা এগুলোকেও ইসলামিক দৃষ্টিভঙ্গিতে ব্যবহার করা মানব কল্যাণে মানব কল্যাণ মানুষের যা ক্ষতি হয় ক্ষতি থেকে বাঁচিয়ে মানব কল্যাণে এগুলোকে ব্যবহার করা এবং আল্লাহর দেয়া বিধান নির্দেশিত পথে ব্যবহার করা এখন যেহেতু এর উপরে আমাদের নিয়ন্ত্রণ নাই তা আমরা যারা মুসলমান আছি আমরা এই মডার্ন সায়েন্স থেকে যেটুকু আমাদের জন্য কল্যাণ করা আমরা সেটুকু নিয়ে আমাদের মূল্যবোধকে ধরে রাখা সংরক্ষণ করা এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম এবং সর্বোচ্চ দায়িত্ব গুরুত্ব পাওয়ার বিষয় বস্তুবাদী জীবন এবং ইসলামী জীবন এই দুইটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য যে তারা দুনিয়ার বস্তু কেন্দ্রিক জীবনকে পরিচালিত করে মনে করে তাদের সামনে আর কিছু নাই আরেকজন ইসলামী জীবন পরিচালনা করে তখন তার কাছে এটাই বিবেচ্য হয় যে না আমার এই দুনিয়ার জীবনটাই শেষ নয় সুতরাং সব কিছুতে আমি নিজেকে গা ভাসিয়ে দিতে পারি না আমার পরকালের জীবনের জন্য আমাকে ইসলামের আদর্শ মেনে চলতে হবে তো শাইখকে ধন্যবাদ একটু আমরা খান সাহেবের কাছে হ্যাঁ, আসবো বরং বস্তুবাদী এবং ইসলামী জীবন দুটোর মাঝে একটা বড় ধরনের আমরা বিশেষ করে পার্থিব বিষয়ের ক্ষেত্রেও আচ্ছা।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 এলাকা ও বর্ণের জন্য এটা রয়েছে প্রযোজ্য হ্যাঁ। এবং এই ইসলাম কেমত পর্যন্ত অবশ্যই পৃথিবীর বুকে একটা প্রতিষ্ঠিত ধর্ম হিসাবে আছে ও থাকবে সেই হিসাবে আমরা মনে করব যে যখন এই যেই এখানে আসলে বলতেই হয় সেটা আমাদেরও কিছুটা আমরা একটু দুর্বলতা অনুভব করি আমরা মনে করি যে না আমি ইসলাম শিশু হিসেবে আমি এক পথ দিয়ে চলবো আর এগুলি ইসলাম নয় সেগুলি আরেক পথ দিয়ে চলতে থাকবে হ্যাঁ। পৃথিবীর বুকে থাকবে এবং শ্রেষ্ঠ জীবন বিধান পর্যন্ত থাকবে একটি সুতরাং ইনশাআল্লাহ সুতরাং এটাকে আমরা সকল ক্ষেত্রে সকল প্রেক্ষাপটে সেগুলিকে যেটা আসুফ আব্দুল মজিদ সাহেব বলেছেন যেগুলি আজকে অমুসলিমরা আমাদের সামনে হয়তো উন্নত প্রযুক্তি বা ইত্যাদি হিসেবে আবিষ্কার করছে আমরা যদি ইতিহাস খুঁজে দেখি তাও দেখা যায় যে বিজ্ঞানের ক্ষেত্রে অমুকের ক্ষেত্রে ভূগোলের ক্ষেত্রে সব ক্ষেত্রে দেখতে পাই আমরা মুসলিমদেরই অবদান আগে সেই সিলসিলাটাকে আজকে আমরা ছেড়ে দিয়েছি যার কারণে আমরা অন্যদিকে পিছিয়ে পড়ে যাচ্ছি আমরা সেই ইতিহাস আমাদের মুসলিম ঐতিহ্যের ইতিহাসের কথা যদি স্মরণ করে আবার সেই পথ ধরে আমরা অগ্রসর হই তাহলে দেখব ইনশা আল্লাহ যে ইসলামী জীবন ব্যবস্থা সকল যুগে সকল সময়ের জন্য শ্রেষ্ঠ থাকবে এবং সেটাই হলো পৃথিবীর বুকে একমাত্র শান্তি শৃঙ্খলা ও হ্যাঁ, যে আলোচনাটা আসলো আমি তার একটা হ্যাঁ, ইসলামী সভ্যতা যেটা মূলত পৃথিবীতে ইতিবাচক সভ্যতার যে সূচনা মুসলমানরা করে গেছেন মানব জাতির মুক্তি যেটাকে দাসত্ব থেকে মুক্তি মানুষের দাসত্ব থেকে মুক্তি চিন্তার দাসত্ব থেকে মুক্তি বস্তুর দাসত্ব থেকে মুক্তি এই যে দাসত্ব মুক্তির যে সভ্যতা এটার গোড়াপত্তনকারী কিন্তু মুসলিম তাই না এতে আমরা বলতে পারি যে মানুষের চিন্তা এবং মানুষের সামগ্রিক যে স্বাধীনতা এবং এগিয়ে যাওয়ার এই স্বাধীনতার যে সভ্যতা সূচিত হয়েছে এটা মুসলমানদের অবদান এবং এই ক্ষেত্রে মুসলমানরা অবশ্যই তার ইসলামী অনুশাসন মানে মেনে চলে বর্তমান যুগেও ইসলাম মানুষকে যে গাইড করে যেটা সভ্যতার যুগেও সে বিচ্যুতি থেকে বেঁচে থাকতে পারে এই বিষয়টা একটা ধন্যবাদ এখানে বিবেচ্য যে বিষয়টা সেটা হলো যে বিজ্ঞানের অগ্রযাত্রা অনস্বীকার্য এবং আমরা সবাই উপকৃত হব এখানে তো এখানে যে জিনিসটা সেটা হলো যে এর ব্যবহারিক যে ক্ষেত্রটা সেই ক্ষেত্রটায় আপনি কোন দৃষ্টিভঙ্গি নেবেন তো এখানে সমস্যা যেটা সেটা হলো যে যারা বিজ্ঞানের জয়যাত্রায় আবির্ভূত হয়ে অথবা তার চোখ ধাঁধানো আবিষ্কারের প্রতি নিজেকে হেও মনে করে যারা এই সভ্যতাকে গ্রহণ করে সেখানে যে সমস্যাটা হয় সেটা হলো যে বিজ্ঞানের সাথে মানবিকতার যে বিষয়টা আছে এইটাকে অনেক সময় বিবেচনা করা হয় না অথবা সংশ্লিষ্ট করা হয় না যে বিজ্ঞানের লক্ষ্য উদ্দেশ্য হলো যে একটা তথ্য প্রযুক্তিকে বা একটা প্রযুক্তিকে কত উন্নততর করা যায় আজকে ছোট্ট একটা মারণাস্ত্রকে উন্নত করতে করতে করতে করতে অ্যাটম বোমা হয়েছে জীবাণু অস্ত্র হয়েছে এটা বিজ্ঞান এটাই চিন্তা করবে যে আমি কত উন্নত সাধন করতে পারলাম বিজ্ঞান এখানে আর দোষী কাউকে বানাবে না যে বরং এটা সফলতা কিন্তু এখানে যদি আপনি মানবিকতার বিষয়টা আনেন তখন হবে যে এই যে অ্যাটমিক অথবা এই যে হাইড্রোজেনিক এই যে অস্ত্রগুলো আছে এই অস্ত্রগুলো ব্যবহার করলে হবে কি যে আপনার যে শত্রু আপনি তার উপরে যখন মারলেন সে তো মরলই কিন্তু দেখা যাবে যে এর এফেক্টটা নিজেও মরবেন পরবর্তী কয়েক প্রজন্ম পর্যন্ত ভোগ করবে যারা আপনার শত্রু না অথবা যারা এর জন্য দায়ী না আপনার এই যুদ্ধের জন্য আপনার এই যুদ্ধের জন্য দায়ী না অথচ তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে থাকবে এই যে বিষয়টা এখানে কেন হয়েছে হবে ওই সময় যদি আপনি মানবিকতাকে সাথে না আনেন তাই জন্য ইসলাম আপনাকে একটা সুন্দর গাইডলাইন দিয়েছে যখন ইসলাম বলছে যে তোমার উপরে কেউ যদি আক্রমণ করে তুমি তার প্রতিশোধে আক্রমণ করতে পারো আক্রমণ প্রতিহত করতে পারো তুমি নিজের সেফের জন্য তার প্রতিশোধ নিতে পারো কিন্তু সাবধান ইন্নাল্লাহ হিব্বুল মহতাদিন যে তোমাকে যে আক্রমণ করেছে তুমি তার উপরে আক্রমণ করো সে যতটুকু আক্রমণ করেছে ততটুকু আক্রমণ দিয়ে কিন্তু তুমি প্রতিশোধ নিবা যদি সে একটা থাপ্পড় দিয়েছে অথচ তার জন্য তুমি তার হত্যা করে দাও ওকে আরও বেশি শাস্তির ব্যবস্থা করো এটা এতে দা হয়ে যাবে বাড়াবাড়ি হয়ে যাবে এটা ইসলাম কখনো পছন্দ করে না সুতরাং এই যে অস্ত্রগুলো এই যে মারণাস্ত্রের কারণে আজকে সারা পৃথিবীতে যেই দুর্যোগ আমরা দেখছি যে একের পাপে হাজার হাজার মানুষ যারা নিষ্পাপ তারাও মারা যাচ্ছে অথবা তারা ভুক্তভোগী হয়ে যাচ্ছে ইসলাম কিন্তু এই সব ব্যবহারে ওই শিক্ষা দিয়েছে যে এটা নিয়ন্ত্রিত ব্যবহার হতে হবে অথবা আমাদের শায়েক ইউসুফ জেরে বলছিলেন যে সভ্যতার মঙ্গল দিক যেগুলো আছে আমরা নির্দ্বিধায় সেগুলো গ্রহণ করব এবং ব্যবহার করব। কিন্তু যেই বিষয়গুলো যেই চিন্তাটা যেই মূল্যবোধটা বিধ্বংস হয়ে যায় অথবা ওদের মূল্যবোধটা নিলে যদি আমার ধর্মের আমার জাতির আমার বিশ্বাসের আমার সংস্কৃতির আমার সভ্যতার ক্ষতি হয় তাহলে আমার ওইটুক না নিলাম কিন্তু ওই বিজ্ঞানের নামে অথবা সংস্কৃতির নামে অথবা বর্তমান সভ্যতার নামে অগ্রগতির নামে অথবা প্রগতির নামে এই সব কিছু একসাথে যদি আপনি আমি বিনা বিচারে গ্রহণ করতে চাই তখনই কিন্তু তখন একজন বিপর্যয় চলে আসে মুসলমানের জীবনে এটা হবে অন্যদের জীবনে যাই হোক না কেন সবচেয়ে বড় পরাজয় বড় পরাজয় যেখানে আমাদের বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি যে আধুনিক সভ্যতার যে সমস্ত ক্ষতিকর দিকগুলো আছে যে সমস্ত ক্ষতিকর উপাদানগুলো আছে আমাদের যুব সমাজ এমনকি আমাদের ব্যাপকভাবে আমাদের সমাজে সেগুলোকে গ্রহণ করার একটা প্রবণতা দেখা যায় যেখানে ইমান আকিদা ধ্বংসকর হয় এবং সেখানে মূল্যবোধগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তখন আমাদেরকেও ওই এই এর পরিণতির জন্য তখন দায়ী হতে হয় সেটা একটা স্পষ্ট বিষয় যে সম্পর্কে আল্লাহ সুবাহ আমাদেরকে ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যেটা কখনো নিজের জন্য কোনো ক্ষতি কামনা করে না বা সুযোগ দেয় না এবং অপরের জন্য ক্ষতিগ্রস্ত হবে এটা কখনো ইসলাম ইসলামের হয়ে গেল যেটার মাঝে নিজেরও ক্ষতি নাই অন্যেরও ক্ষতি নাই এমন বিষয়গুলি শুধু ইসলাম অনুমোদন দেয় আর যেগুলির মাঝে নিজের ক্ষতি হোক বা অন্যের ক্ষতি হোক সেটাকে কখনো ইসলাম স্বীকৃতি স্বীকৃতি দেয় না কত সুন্দরভাবে ইসলাম বলছে আল মুসলিম আখুল মুসলিম এক মুসলিম আরেক মুসলিমের ভাই এ ভাই কিন্তু এত সহজ নয় বরং রক্তীয় সম্পর্কের ভাইয়ের চেয়েও এটা হলো আরো গভীর ভাই যেটা পৃথিবীর এক একজন মুসলিম আক্রান্ত হলে তার জন্য মুহু তাকে কোনোদিন কোন রকমের জুলুম অত্যাচার তারপর করবে না ওয়ালা ইয়াকজুলহু তার মানহানিকরও কোনো কাজ করবে না ওয়ালা ইউসলিমুহু এই শব্দটি কত সুন্দর গুরুত্বপূর্ণ শব্দ বলেছেন আল্লাহ হুসলাম ওয়ালা ইউসলিমুহু তাকে কোনো ওয়ালা ইসলিম এর অর্থ হলো তাকে কোনো কষ্টকর বিষয়ের মধ্যে তাকে ফেলে রাখবে ফেলে রাখবে না আর একটু ওয়াইড করে যদি বিষয়টা বলা হয় যে হযরত আদম আলাইহিস সালামের ওখানে যে আল্লাহ নবী বলছেন যে রাব্বুকুম ওয়াহিদ আবুকুম ওয়াহিদ জি ওয়া আদম মিন তুরাব যে তোমরা এক আল্লাহর সৃষ্টি আবার তোমরা এক বাপের সন্তান একই আদমের সন্তান একই আদমের সন্তান এই যে হ্যাঁ। শিক্ষাটা মানুষ হিসেবে যেসব অধিকারগুলো আছে সেটা তারও অধিকার আছে আমার অধিকার আছে এই অধিকারগুলো যদি প্রতিষ্ঠা করা যায় রাখা যায় তাহলে কিন্তু আপনার বস্তুবাদী চিন্তা থেকে আপনি বেরিয়ে আসতে সহজ হচ্ছে আধুনিক সভ্যতা আমাদের জন্য যে আবিষ্কার এবং যে জীবন উপকরণ উপহার দিয়েছে জ্ঞান বিজ্ঞানের যে চূড়ান্ত সফলতা আমাদের সামনে এনে দিয়েছে অবশ্যই এটিকে একজন মুসলিম তার জীবনে গ্রহণ করতে পারে এর দ্বারা সে নিজের জীবনকে সমৃদ্ধ করতে পারে যতক্ষণ পর্যন্ত না এই সব বিষয়কে অনুশীলন করতে গিয়ে তার ইমান অথবা আকিদা বিপন্ন হয় ইমান এবং আকিদা একজন মুসলমানের জীবনে সবচাইতে বড় সম্পদ ইসলাম তার জন্য সবচাইতে বড় শান্তির আশ্রয় এই ইসলামকে বাদ দিয়ে বর্তমান যে সভ্যতা আমাদের চোখের সামনে এসেছে বিশেষ করে নৈতিকতা বিবর্জিত মানুষের মধ্যে যে ভোগবিলাসীর প্রবণতা এবং সেই সঙ্গে বর্তমান সময়ে যুবকদের মধ্যে এবং আমাদের সমাজের ভিতরে যে সকল কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে এখান থেকে ফিরে আসার জন্য আমাদের এই তিনজন বিশেষজ্ঞ আলোচকের ভিতর থেকে যে মূল্যবান বিষয়টি বেরিয়ে এসেছে সেটা হলো ইসলামী জীবন ব্যবস্থার অনুশীলন ইসলাম আল্লাহ সুবাহান ইসলামের মাধ্যমেই মানুষকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন ইন্না আকরাম আকুম ইন্দাল্লাহ আতকুম আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা যত সংকটই আসুক না কেন এই সংকট থেকে একজন মানুষ বেরিয়ে আসতে পারবে কোনো প্রলোভন অথবা জাগতিক কোনো চাকচিক্য অথবা চোখের সামনে বিজাতীয় কোনো আদর্শ সভ্যতা তাকে কখনোই বিচ্যুত করতে পারবে না যদি তার ভিতরে আল্লাহর তাকোয়া এবং পূর্ণাঙ্গ বিশ্বাস থাকে আল্লাহ সুবাহান হওয়া তালা আমাদেরকে এই তাকোয়া অর্জন করার তৌফিক দান করুন আমাদের সামনে তাহলে ইনশাআল্লাহ যে কোনো কঠিন অবস্থায় খুব সহজ হয়ে যাবে দিন পালনের ক্ষেত্রে আমাদের হৃদয় মন তখন উদ্ভাসিত হবে আল্লাহ আমাদেরকে এই শক্তি দান করুন এই তৌফিক দান করুন এই কামনা করে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রেখে আমাদের এই তিনজন আলোচককে আন্তরিক মোবারকবাদ জানিয়ে এখানে এই পর্বের সমাপ্তি করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ সুবাহতালার পথে ব্যয় করা তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পিস টিভি হলো একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া ইসলামের সঠিক উপস্থাপনা করা বিনিয়োগের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 জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল কোরআন শিরোনামে রুলুমুল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র পিস টিভি বাংলায় اقرأ وخيا ورتل القرآن اصبح بصوتك কোরআনকে ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ আজ রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল